দেখতে চান তাহলে W W W dot voice of Islam Bangla dot org Bangla dot com দেখতে পাবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠান যথারীতি আমরা আমাদের প্রাণপ্রিয় খলিফা নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হজরত মির্জা মসরুর আহমদ আইয়দ আল্লাহ তাল্লা বিন আসরিহিল আজিজ খলিফাতুল মসিয়াল খামে সাইদুল্লাহ তাল্লা বিন আসরিল আজিজ ওনার সম্প্রতি অর্থাৎ গতকাল প্রদত্ত জুম্মার খুদ্বার বাংলা সারাংশের মাধ্যমে শুরু করি যথারীতি আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় খলিফা নিখিল বিশ্বাস যথারীতি আজকেও লন্ডন থেকে মাওলানা আহমেদ তারেক মুবাশির সাহেব গতকাল প্রদত্ত হুজুরের খুদ্বার বাংলা সারাংশের চুম্বকাংশটুকু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছেন জানান মাওলানা আহমদ তারেক মুবাশির সাহেব কাউন্সিল খামেস পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে গতকাল উনিশে এপ্রিল দুই হাজার উনিশ লন্ডনের বাইদুলপতি মসজিদে প্রদত্ত জুমার খোদ বাই মহানবী সাল্লাহ আলাইসালামের বদ্রী সাহাবিদের স্মৃতিচারণের ধারাবাহিকতা উসমান বিন মাজুন রাদিয়াল্লাহ তালা উল্লেখ করেন হুজুর বলেন উসমান বিন মাজুনের ডাকনাম ছিল আবু সাহেব তার মায়ের নাম ছিল সুখালা বিনতে আম্বাস তারও তার ভাই হজরত কুদামার চেহারা অনেকটা একই রকম ছিল তিনি কুরাইশদের বনু জামা গোত্রের সদস্য ছিলেন ঐতিহাসিকদের মতে তিনি ইসলাম গ্রহণকারী চোদ্দতম ব্যক্তি ছিলেন তার ইসলাম গ্রহণের ঘটনাটিও খুবই চমকপ্রদ একদিন তিনি মহানবী ইসলামের পাশ দিয়ে যাচ্ছিলেন মহানবী ইসলাম তাকে বসতে বলেন তিনি ইসলাম তার সাথে কথা বলছিলেন হঠাৎ তার অর্থাৎ মহানবী সাল্লাহ আলাইসলাম দৃষ্টি আকাশ পানে নিবদ্ধ হয় এবং তিনি কিছু একটা অনুসরণ করতে থাকেন যেন কেউ এসে তার পাশে আসন গ্রহণ করেছে তিনি সাসাম মাথা নাড়াতে থাকেন যেন কারো কথা তিনি শুনছেন এরপর ঠিক আগের মতোই তার দৃষ্টি ধীরে ধীরে কারো পিছনে চলে যায় বা কারো পানে চলে যায় ওসমান বিন মাজুন অবাক হয়ে সব কিছু দেখতে থাকেন আর পরে মহানবী কাছে এসবের অর্থ কি তা জানতে চান মহানবী তাকেও জানান আল্লাহর কাছ থেকে একজন দূত আমার কাছে এসেছিলেন ওসমান অবাক হয়ে জিজ্ঞেস করেন তিনি এসে কি বললেন আপনাকে মহানবী তখন নাজিল হওয়া সুরান নাহালের একানব্বই নম্বর আয়াতি পাঠ করে তাকে শোনা যার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠার অনুগ্রহ সুলভ আচরণের এবং পরম আত্মীয় সুলভ দানশীলতার আদেশ দেন এবং অশ্লীলতা প্রকাশ্য দুষ্কর্ম ও বিদ্রোহ করতে বারণ করেন তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো পবিত্র কোরআনের এই অসাধারণ বাণী শুনে হজরত উসমানের মনে ইমান গেঁথে যায় আর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি খুবই সম্ভ্রান্ত বংশের একজন মানুষ ছিলেন নিজ কর্মগুণে কুরাইশদের মধ্যে তিনি অনেক সম্মানিত আর যোগ্য বলেও বিবেচিত হতেন হজরত আবু বকর হজরত উমর হজরত উসমান বিন আফআন তালহা জুবায়ের ওসমান বিন মাজুন প্রমুখ ব্যক্তিগণ ইসলাম গ্রহণ করায় ইসলাম এক প্রকার দৃঢ়তা লাভ করেছিল সেই যুগে কেননা তারা ছিল মক্কার শিক্ষিত বিচক্ষণ এবং ভদ্রলোক যদিও মুসলমানদের পর সে যুগে অত্যাচার চলছিল কিন্তু কাফেররা মহানবী সাল্লামকে পাগল বলে উড়িয়ে দিতে পারত না কেউ কাউকে এমনটি বললে সে পাল্টা প্রশ্ন করত তাহলে অমুক অমুক কেন মোহাম্মদকে মানে যদি সে পাগলই হবে তাহলে অমুক অমুক কেন তার উপরে বিশ্বাস এনেছে বা তার প্রতি বিশ্বাস করে ইসলাম বিদেশি ইউরোপিয়ান সাহিত্যিকরা মহানবী ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা বলে কিন্তু আবু বকর আদিলত রানুর ব্যাপারে অকুণ্ঠ চিত্তে স্বীকার করে যে তিনি একদম নিঃস্বার্থ একজন মানুষ ছিলেন ফলে অন্যরা স্বভাবতই প্রশ্ন তোলে তাহলে যাকে আবু বকর মেনেছেন তিনি नमस्कार বা সেই ব্যক্তি কিভাবে মিথ্যাবাদী বা লোভী হতে পারে এমনটি হাজার নাসি মাহমুদ আসলাতাম বেলাতেও ঘটেছে আল্লাহ তালা ইমানদার জ্ঞানী গুণী ও সম্পদশালী অনুসারী মাসি মাহমুদ আসলাতামকেও দান করেছেন যেমনটি মহানবী সাল্লাহ আলহাম লাভ করেছিলেন উসমান বিন মাজুন ইথিওপিয়া হিজতকারীদের একজন ছিলেন বা অন্তর্ভুক্ত ছিলেন তিনি ও তার পুত্র সাহেব একদল মুসলমানের সাথে ইথিওপিয়া হিজত করেন পরবর্তীতে যখন এই গুজব ছড়িয়ে পড়ে যে মক্কার ক্রসের সবাই মুসলমান হয়ে গেছে তখন তিনি মক্কায় ফেরত আসেন মক্কার কাছাকাছি আসার পর আসল ঘটনা জানতে পারেন কিন্তু সে সময় ইথিওপিয়া ফিরে যাওয়া তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর এবং দুঃসাধ্য কিছুদিন সেখানে অপেক্ষার পর তিনি তার পিতার বন্ধু ওয়ালিদ বিন মুগিরার নিরাপত্তায় মক্কায় ফিরে আসেন ওয়ালিদ বিন মুগিরা তাকে নিরাপত্তা দেয় কাফিররা তার উপর কোনো অত্যাচার করতে পারছিল না কিন্তু এটা হজরত ওসমানের সহ্য হয়নি তিনি এটি মানতেই পারছিলেন না যে অন্য মুসলমানরা এমনকি মহানবী সাল্লাহ আলহামও কাফিরদের নির্যাতন ভোগ করবেন আর তিনি নিরাপদে থাকবেন কিংবা আল্লাহ ছাড়া কোনো মানুষের নিরাপত্তা তিনি গ্রহণ করবেন এটি তিনি চিন্তাও করতে পারতেন না তাই তিনি বলিদকে তার নিরাপত্তা ফিরিয়ে দেন এরপর কয়েকদিন পর কাবার প্রাঙ্গণে তিনি বিখ্যাত কবি বিখ্যাত কবি লবিদ বিন রবিয়ার কবিতা কবিতা শুনছিলেন এটি মানতেই পারছিলেন না লবিদ একটি পংক্তি পড়ে যার অর্থ ছিল সব নিয়ামতই একসময় ফুরিয়ে যাবে এটি শুনে হজরত উসমান বলে বসেন তুমি ভুল বলছো জান্নাতের নিয়ামত চিরন্তন চিরন্তন জান্নাত কখনো ফুরিয়ে যাবে না লবিত একথা শুনে তার কবিতার অমর্যাদা মনে করে সে উত্তেজিত হয়ে ওঠে আর একজন মুশ্রিক হজরত ওসমানের চোখে ঘুষি মেরে তার চোখ ফুলিয়ে দেয় বলে বিন মুগিরা যে ওসমানের পিতার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল মিত্র ছিল সে দুঃখ প্রকাশ করে বলে তুমি যদি আজ আমার নিরাপত্তায় থাকতে তবে তোমার চোখের এই দশা হতো না হজরত উসমান রাজু বলেন আমি তো উল্টো আনন্দিত হয়েছি বরং আমার দুঃখ হচ্ছে আমার অপর চোখেরও কেন এই একই অবস্থা হলো না একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নিরাপত্তার আমার বিন্দু মাত্র প্রয়োজন নেই মহানবী সাল্লাহ আলাইসালাম তাকে কতটা ভালোবাসতেন তা বোঝা যায় যখন তিনি ইন্তেকাল করেন তখন মহানবী সাসাম তার দেহে চুমু খান বা তার কপালে চুমু খান আর তার চোখ ছিল তখন অশ্রুসিদ্ধ আবার যখন সাহেবজাদা ইব্রাহিমের মৃত্যু হয় তখনও তিনি ইসলাম বলেছিলেন তার পুত্রকে উদ্দেশ্য করে আমাদের পুণ্যবান প্রিয়জন উসমান বিন মাজুনের সান্নিধ্যে তুমি চলে যাও হজরত উসমান বিন মাজুন নিজের দু ভাই হজরত কুদামা ও আবদুল্লাহ এবং পুত্র সাহেব বিন উসমানের সাথে মদিনায় হিজরত করেন প্রতিমধ্যে হজরত আবদুল্লাহ বিন সালামা আজলানের গৃহে তিনি অবস্থান করেছিলেন মহানবী হাসান তার ও হজরত আবু হাইসাম বিন তাইয়াহান এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেছিলেন মদিনায় আসার পর তিনি বদরের যুদ্ধে অংশ নেন তিনি খুব উৎসাহ উদ্দীপনার সাথে ইবাদত বন্দীতে মগ্ন থাকতেন দিনভর রোজা রাখতেন এবং রাতভর নামাজ পড়তেন প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকতেন এমনকি নিজের স্ত্রীকেও তিনি এড়িয়ে চলতে আরম্ভ করেন তিনি মহানবী সাল্লামের কাছে সন্ন্যাসী এবং খোঁজা হয়ে যাওয়ার নপুংস পৃষ্ঠপোষক হয়ে যাওয়ার জন্য অনুমতি চান অর্থাৎ দুনিয়াবি কামনা বাসনা থেকে একেবারে মুক্ত হওয়ার তিনি বাসনা রাখতেন মহানবী হাসান তা সোজা বা সরাসরি নাকচ করে দেন একবার তিনি তার স্ত্রী উমুল মোমিনদের কাছে আসেন তার অগোছালো ও শ্রীহীন চেহারা দেখে উমুল মোমিনিনগণ তাকে তিরস্কার করেন এবং নিজের চেহারা ও পোশাক আশাকের যত্ন নিতে বলেন কিন্তু হজরত উসমানের স্ত্রী মনমরা হয়ে উত্তর দেন আমার দিকে তাকানোর তো তার কোনো সময় নেই অর্থাৎ হজরত উসমানের কোনো সময় নেই তিনি সারাদিন রোজা রাখেন রাতভর নামাজে মগ্ন থাকেন আমাকে কোনো সময় দেন না একবার তিনি মহানবী সাল্লাম যখন এ কথা জানতে পারেন তখন উসমানকে ডেকে বলেন আমার আদর্শ কি তোমার পছন্দ নয় আমি তো নামাজও পড়ি আবার নিদ্রাও যাপন করি রোজাও রাখি আবার কখনো কোনো ছেড়েও দিই আমার স্ত্রীও আছে হে উসমান আল্লাহকে ভয় করো তোমার উপর তোমার স্ত্রীর অধিকার আছে তোমার পরিবারের অধিকার আছে তোমার আত্মারও তোমার পর অধিকার আছে হজুসমান বিন মাজুন রাজিউল্লাহ তালু এরপর থেকে মহানবীর এই নির্দেশ মেনে চলেছেন আমৃত্যু হজুসমান বিন মাজুন রাজিউল্লাহ তালু মদিনায় মৃত্যুবরণকারী প্রথম মহাজির ছিলেন তিনি দ্বিতীয় হিজিতে মৃত্যুবরণ করেন তবে কোনো কোনো বর্ণনা অনুসারে তিনি বদরের যুদ্ধের বাইশ মাস পর মৃত্যুবরণ করেন তিনি জান্নাতুল বাকিতে সমাহিত প্রথম ব্যক্তি ছিলেন হজুর আইদুল রবিন আজিজ বলেন তার সম্বন্ধে আরও কিছু বিবরণ রয়েছে যা পরবর্তী বর্ণনা করব ইনশাআল্লাহ শ্রোতা হুজুরের খোদ্া সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খোদ্া তার মর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পরে শুনতে পাবেন আমাদের এমটি নিয়মিত website W dot MT dot TV এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot ওআরজিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্বন্ধে আরও কিছু বিবরণ রয়েছে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতহ ধন্যবাদ মাওলানা তারেক মুবাশির সাহেব শ্রোতামণ্ডলী আমরা যে যুগে বাস করছি সে যুগে ইসলাম ধর্মের প্রতি ইসলাম ধর্মের লোকেরাই যে কালিমা লেপন করছে এটা সবাই আপনারা অবগত ইসলামের মতো এমন একটি শান্তির ধর্ম ইসলামের মতো এমন একটি চমৎকার ধর্ম সার্বজনীন ধর্ম যে ধর্মের সৌন্দর্যের পৃথিবীর প্রতিটি মানুষ বিমোহিত হওয়ার কথা পাশ্চাত্যে এখন সেই ধর্মের মানুষের উপর আক্রমণ হয় বিদ্বেষ পোষণ করত অন্য অন্য ধর্মাবলম্বী মানুষের দ্বারা এজন্যেই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যে ইসলামের অনুসারী যে ইসলামকে আমরা ধারণ বাহন লালন ও চর্চা করি আমাদের নিজ অন্তরে এবং পরকালে বিশ্বাস রেখে আমরা যে রাবুল আলমিন খোদার উপর বিশ্বাস রাখি আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামের উপর যে ধর্ম অবতীর্ণ হয়েছে যে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে সেই ধর্মের উপর আমরা আস্থা রাখি তো এরই ধারাবাহিকতায় আমরা ভাবলাম যে ইসলামের যে সীমাহীন সৌন্দর্য এটার যে অপরূপ শোভা এই শোভাটার কিয়দ অংশ আমরা আজকে আমাদের শ্রোতাদের জন্য তুলে ধরার চেষ্টা করব শ্রোতামণ্ডলী আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে আছেন স্টুডিওতে আছেন জনাব মুহাম্মদ আবদুল্লাহ এবং আলোচনক আলোচকবৃন্দের মাঝে ঢাকাতে জামিয়া আহমদিয়ার শিক্ষক জনাব আকরামুল ইসলাম সাহেব এবং মৌলানা সুলেমান সুমন সাহেব থাকার কথা ওনাকে আমরা এখন লাইনে পাচ্ছি না কিন্তু উনি আমাদের প্যানেলে আছেন শ্রোতামণ্ডলী আমাদের সাথে আরও রয়েছেন জনাব রিয়াজুর রহমান সাহেব এবং আমি অধম মুহাম্মদ আহমদ তপু চলুন কথা না বেরিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে চলে যাই আমি প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করব জানতে চাইব জামে আহমদিয়া বাংলাদেশের শিক্ষক জনাব ইকরামুল ইসলাম সাহেবের কাছে রিয়াজ সাহেব আপনি কি আমাকে ইকরামুল ইসলাম সাহেব কি লাইনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ইকরামুল ইসলাম সাহেব জি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে ভালো আছি আপনি ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এই কানাডার টরন্টো থেকে আমরা আমাদের সরাসরি রেডিও অনুষ্ঠান প্রচার করছি আহমদিয়া মুসলিম জামাত কানাডা থেকে আমাদের আজকের বিষয় আপনি শুনেছেন এই প্রসঙ্গে আমি একটু শ্রোতার উদ্দেশ্যে এবং আপনার আপনার আপনি নিশ্চয়ই বলবেন আমি একটু বলার লোভটা সংবহন করতে পারছি না যে আজকে যে আমরা ইসলামের সৌন্দর্যের ব্যাপারে যে আলোচনা করব এটা আসলে উনিশশো আশির দশকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ক্যানবেরাতে হজরত খলিফাতুল মসি রাবে রহমুল্লাহ তালহ একটি বক্তৃতা প্রদান করেন সেই বক্তৃতার আলোকে পরবর্তীতে বাংলাদেশে একটি বই ছাপা হয় ইসলামের অনন্য সাধারণ বৈশিষ্ট্যের উপরে এই এটা ছিল সম্ভবত তার হেডলাইন তো আমি সেই বইয়ের আলোকে আমরা আজকে আলোচনা করব এর বাইরেও আলোচনা হতে পারে হবে এবং যেহেতু আপনারা শিক্ষক মানুষ আমি আমাদের শ্রোতাদের জন্য বিষয়টি ক্লিয়ার করলাম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সত্য সত্যই যদি সকল ধর্ম খোদাতালার নবীদের দ্বারাই প্রবর্তিত হয়ে থেকে থাকে তাহলে সেগুলো শিক্ষার মধ্যে এত পার্থক্য কেন আমার প্রশ্নের প্রথম অংশ শুনলেন একই প্রশ্নের দ্বিতীয় অংশ একই খোদা কি ভিন্ন ভিন্ন শিক্ষা প্রবর্তন করতে পারেন বিষয়টি যদি আপনি আমাদের শ্রোতামণ্ডলীর জন্য একটু বুঝিয়ে বলতেন দয়া করে জনাব আকরামুল ইসলাম সাহেব জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি প্রশ্ন এবং এটি সমাজের একটি বিভিন্ন শ্রেণীর প্রশ্ন বিভিন্ন ধর্মের প্রশ্ন বিশেষ করে ইসলামের যারা মানে ধারক বাহক তাদের কাছে এই প্রশ্নটা করা হয় যারা এক আল্লাহর বিশ্বাস নিয়ে মানুষের দ্বারে দ্বারে যায় তাদের কাছে এই প্রশ্ন করা হয় যে যদি আল্লাহ এক হন তাহলে ধর্ম বিভিন্ন কেন আর বিভিন্ন সময়ের ধর্ম বিভিন্ন রকমের কেন এরকম প্রশ্ন এসে থাকে তো এর উত্তর হচ্ছে যে এর এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ আল্লাহ তালা এই পবিত্র যে ধর্ম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ করেছেন ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম এই এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার করে স্পষ্ট করে দিয়ে থাকেন তো ইসলাম ধর্মে যে এই কারণগুলো বর্ণনা করা হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন ধর্মের মধ্যে যে পার্থক্য এর কারণ দুটি একটি কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন নির্দেশ বা বিধিবিধানের প্রয়োজন হয়েছিল তাই সর্বপরিজ্ঞাত ও সর্বজ্ঞানী খোদা বা আল্লাহ তালা বিভিন্ন যুগে এবং বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জাতির জন্য তাদের প্রয়োজন মতো বিভিন্ন শিক্ষা প্রদান করেছিলেন আর দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে যে কালের প্রবাহে বিভিন্ন ধর্মের শিক্ষামালা অপসৃত হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে কাজেই সেগুলো প্রকৃত রূপ সংরক্ষিত থাকতে পারেনি কোনো কোনো ক্ষেত্রে অনুসারীরাই তাদের নিজেদের প্রয়োজন অনুসারে নতুনত্বের আমদানি করেছে তারতম্যেরও সৃষ্টি করেছে এবং এভাবেই তাদের উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মূল গ্রন্থ হতে প্রক্ষেপণ সাধন করা হয়েছে তো কাজেই বাণীর মধ্যকার ইত্যকার যে প্রক্ষেপণ বা সংমিশ্রণ এটা নতুন শিক্ষার প্রয়োজনীয়তাকে অপরিহার্য করে তুলেছে যেমন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন সুরা মায়দার চোদ্দ নম্বর আয়াতে ইউ হারিফুল ইউ হারিফুন আল কালেমা আন মাও মাওয়া যে ইহি বিহি অর্থাৎ তারা কিতাবের কথাকে এর নির্ধারিত স্থান থেকে সরিয়ে দিত এবং যে বিষয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল এর একাংশ তারা ভুলে বসেছে তো এই আয় থেকে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে যারা বিভিন্ন ইসলামের পূর্ববর্তী ধর্মের যারা অনুসারী ছিলেন তারা তাদের ধর্মকে কিভাবে তার ভিতরে হস্তক্ষেপ করেছে এবং কিভাবে তারা এর যে শিক্ষা প্রকৃত শিক্ষা সেগুলো ভুলে গিয়েছে যেটা আমরা এর পূর্বেও মানে আলোচনা করলাম কোরআন করিমে এই আয়াত ঠিক একইভাবে এটির মানে উপস্থাপন করছে যে মানুষ তাদের নিজেদের প্রয়োজন অনুসারে সেই নিজেদের মনে নিজেদের যখন যেটা যেভাবে প্রয়োজন মনে করছে সেভাবে নিজেদের মধ্যে সেটা পরিবর্তন করে নিয়েছে পরিবর্তন করে নিয়েছে এবং নিজের মতো করে করে নিয়েছে আর এভাবে সেই শিক্ষাকে বিকৃত করেছে বা সেই শিক্ষার ভিতরে প্রক্ষেপণ বা সংমিশ্রণ ঘটিয়েছে যাই হোক আমরা যদি পবিত্র কোরআনের যে এই যে নীতিমালা এই নীতিমালার আলোকে যদি বিভিন্ন ধর্মের পার্থক্যের ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মূল বা আসলের যত কাছাকাছি পৌঁছাবো অর্থাৎ প্রত্যেকটা ধর্মের যে মূল ধর্মের যে প্রকৃত যে শিক্ষা প্রাথমিক যে শিক্ষা সেই শিক্ষার দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা এর যত একদম ইয়ে, ওই ধর্মের একদম প্রাথমিক গোড়ার কথা যত কাছাকাছি পৌঁছাবো হ্যাঁ গোড়ার দিকে যতটা পৌঁছাবো তত পার্থক্য কমতে দেখবো যে আমাদের যে আন্ত ধর্মীয় যে পার্থক্য সেই ধর্মগুলোর পার্থক্য একেবারে নাই বললেই চলে এরকম অবস্থায় চলে যায় যেমন আমরা যদি খ্রিস্ট ধর্মের সহিত ইসলামের যে তুলনা করি এবং তা যদি আমরা সীমাবদ্ধ রাখি কেবল যীশু খ্রিস্ট এবং সুস তার যে সুসমাচার আছে চারটি সেই চারটি পর্যন্ত যদি আমরা এটাকে সীমাবদ্ধ রাখি তাহলে আমরা কোরআন এবং বাইবেলের যে মূল শিক্ষা এর মাঝে খুব সামান্যই পার্থক্য দেখতে পাই কিন্তু আমরা যদি সময়ের যে পথ সেই পথ ধরে অগ্রসর হই এবং অগ্রসর হতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে এই পার্থক্য বা এই ব্যবধান ক্রমেই বৃদ্ধি পেতে থেকেছে এবং এই বৃদ্ধি এই পার্থক্য আস্তে আস্তে মানে দুই মানে একটি নদীর যেরকম দুই পার হয়ে থাকে একটা থেকে আরেকটা অনেক দূরে চলে যায় এরকম দৃষ্টিগোচর হয় এবং শেষে এমন এক পর্যায়ে পৌঁছায় যে যাকে আর সে যে গ্যাপটা যে ব্যবধানটা আর পূরণ করা সম্ভব হয় না আর এর কারণ হলো মানুষ তার প্রয়োজন অনুসারে তার মধ্যে পরিবর্তন সাধন করেছে অন্য ধর্মের ইতিহাসের প্রতি তাকালেও অন্যান্য যেসব ধর্ম আছে এই খ্রিস্ট ধর্ম ছাড়াও আমরা যদি অন্যান্য যেসব ধর্ম আছে সেদিকেও দৃষ্টি দেই তাহলেও আমরা একই অবস্থা লক্ষ্য করতে পারি এবং এ বিষয়ে আমরা কোরআনের পূর্ণ সমর্থন পাই আর তা হলো ঐশী বাণী সমূহের দ্বারা পরিবর্তন হয়েছে আর তা হলো ঐশী বাণী সমূহ মানুষের দ্বারা পরিবর্তন হয়েছে সংযোজন হয়েছে এবং খোদার উপাসনা থেকে বহু খোদার উপাসনা সৃষ্টি হয়েছে সত্য ঘটনা থেকে পরিকল্পিত সত্য ঘটনা থেকে কল্পিত কাহিনী সৃষ্টি হয়েছে মানুষকে মানুষের আসন থেকে উন্নীত করে দেবতার আসনে আসনে রূপান্তরিত রূপান্তরিত করা হয়েছে অর্থাৎ মানুষ এখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে মানুষ নিজের প্রয়োজনেই তার ধর্মকে পরিবর্তন করে নিয়েছে এবং সে সত্য কাহিনীগুলোকে কল্প কাহিনীতে রূপান্তরিত করেছে এবং যেসব নবী রাসুল তাদের কাছে এই পবিত্র ধর্মের যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে এসেছিলেন তাদেরকে মর্যাদার আসীনে সমাসীন করতে করতে একসময় তাদেরকে দেবতায় রূপান্তরিত করেছেন তাদেরকে দেবতার আসনে সমাসীন করে করেছেন আর কোরআন আমাদেরকে এই প্রসঙ্গে আরো বলেন যে এটি সত্য ধর্মকে চিহ্নিত করা সুনিশ্চিত পন্থা হচ্ছে একটি সত্য ধর্মকে চিহ্নিত করার সুনিশ্চিত পন্থা হচ্ছে সেই ধর্মের পরবর্তী পরিবর্তন ও ক্ষতি বা হানি সত্ত্বেও তার মূল বা উৎস পরীক্ষা করে দেখা অর্থাৎ এর প্রাথমিক যে পর্যায়ে প্রত্যেকটা ধর্মের যে প্রাথমিক সেই নবীর যুগ বা তার সাহাবিদের যে যুগ সেই যুগে যদি আমরা তাকে তাকিয়ে দেখি তাহলে এই ধর্মের যে সত্য না মিথ্যা সেটা যাচাই করা ধন্যবাদ জন্য সহজ হয়ে যায় ধন্যবাদ জনাব ইকরামুল ইসলাম সাহেব শ্রোতা মন্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে যোগ হওয়া জামে আহমদিয়া বাংলাদেশের শিক্ষক জনাব ইকরামুল ইসলাম সাহেবের কাছ থেকে শুনলাম যে ধর্ম বিভিন্ন ধর্মের শিক্ষার মধ্যে এত পার্থক্য কেন বা একই খোদাকে ভিন্ন ভিন্ন শিক্ষা প্রবর্তন করতে পারেন কি না তো আসলে একই খোদা একই ধর্ম সব ধর্মের কথাই এক উনি সেটাই বলতে চেষ্টা করলেন আসলে ধর্ম মানে কি ধর্ম মানে যেটা আমি বাংলার ছাত্র হিসেবে যতটুকু বুঝি যে ধর্ম শব্দটার উৎপত্তি হচ্ছে ধ্রি প্লাস মন ধ্রি মানে হচ্ছে আপনার গ্রহণ করা বা ধারণ করা আর মন হলো আত্মা অন্তর বা পরমাত্মা তবে ধর্মের অর্থ যে যেভাবেই নেই না কেন ধর্ম হল অর্থ হল মোট কথা বা মোটা কথা যেটা যে যে ধর্মের মানে যাকে গ্রহণ করলে বা যাকে মেনে চললে বা যেই যেই সীমারেখার মধ্যে চললে পরে আমি আমার মন শান্ত প্রশান্ত হবে শান্তি লাভ করবে সেটাই হচ্ছে ধর্ম এটা নর্মালি সাদামাটা কথায় বলা যায় আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এ বিষয়ে আলোচনা করার জন্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের কাছে আমি যাব একটি প্রশ্ন নিয়ে তা হচ্ছে যে পবিত্র কোরআনের শিক্ষা সম্পূর্ণ মানে আমরা বলি যে it's a full it's fulfil পবিত্র কোরআন সবগুলো ধর্মগ্রন্থের সর্বশেষে এসছে সুতরাং এটা সম্পূর্ণ একটা ধর্মগ্রন্থ পরিপূর্ণ একটা ধর্মগ্রন্থ সর্বোত্তম এবং সর্বযুগের চাহিদা মেটাতে সক্ষম প্রশ্ন উঠতে পারে যে চোদ্দশো বছর আগে অবতীর্ণ হয়েও কি করে সম্ভব যে পবিত্র কোরআন ভবিষ্যতের কথা এত চমৎকারভাবে বলতে পারে আর ভবিষ্যতে কি সমস্যা হবে সেটার সমাধান পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে দিয়ে যেতে পারে অর্থাৎ সার্বজনীনভাবে অনাগত দিনের জন্য এটাই তো আমাদের শেষ ধর্মগ্রন্থ তাহলে এটা কি করে সম্ভব এটা যদি একটু আমাদের এগুলো সবগুলোই তত্ত্ব কথা দার্শনিক কথা কিন্তু আমাদের আহমদিয়া মুসলিম জামাতের চতুর্থ খলিফা হজরত মির্জা তাহের আহমদ খলিফাতুল মসিয়ার রাব রহমল্লাহ তালহ আনহ অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে এক বক্তব্যের মধ্যে অলরেডি বলে গিয়েছেন আমি জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেবকে অনুরোধ করব আপনি যদি আমাদেরকে সেই আলোকে একটু শ্রোতাদের জন্য কিছু নিবেদন করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ পবিত্র কোরআনের শিক্ষা সম্পূর্ণ এবং সর্বোত্তম এবং তা সর্বযুগেই মানবজাতির পথ নির্দেশ বা হেদায়ত দান করতে সম্পূর্ণ সক্ষম ইসলামের এই দাবি স্বতন্ত্র ও অনন্য সাধারণ এবং তা যথার্থরূপেই যুক্তি দ্বারা সমর্থিত এই স্বল্প সময়ে এ বিষয়ে বিশদ আলোচনা করা সম্ভব নয় তাই আমি এ ব্যাপারে কিছু সহায়ক নীতি ও বিশদ দৃষ্টান্তের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই প্রথমত আমাদেরকে বিবেচনা করে দেখতে হবে যে ইসলাম কিভাবে পরিবর্তনশীল সময়ের চাহিদাসমূহ মেটাতে সক্ষম যার জন্য পূর্ব থেকেই সে তার শিক্ষার মধ্যে সম্ভাব্য পরিবর্তনের উপযোগী বিষয়াদি একত্র করে রেখেছে এক্ষেত্রে ইসলামের বাস্তব নির্দেশনা নিয়ে গবেষণা করার কাজটা সত্যিই আকর্ষণীয় ও উৎসাহব্যঞ্জক এ সম্পর্কে আমি একটা নমুনা পেশ করব আপনাদের সামনে এক ইসলাম শুধু মৌলিক নীতিমালাই নির্ধারণ করে এবং এগুলির এমন ব্যাখ্যা বিশ্লেষণ করা থেকে বিরত থাকে যার প্রয়োজন দেখা দেয় সময় ও পরিস্থিতির পরিবর্তনে দুই ইসলাম মানুষের বুদ্ধিবৃত্তিক সামাজিক ও রাজনৈতিক বিবর্তনের প্রতি পুরোপুরি খেয়াল রাখে এবং সম্ভাব্য সকল পরিস্থিতি মোতাবেক শিক্ষার ব্যবস্থা রাখে ইসলাম শুধু এটাই স্বীকার করে না যে জাতিসমূহের মধ্যে ক্রমাগতভাবে পরিবর্তন ও উন্নয়ন সাধিত হচ্ছে বরং সে এই বাস্তবতাও স্বীকার করে যে সকল জাতি তাদের উন্নয়নের ক্ষেত্রে একই সময়ে সমান তালে চলতে পারে না দৃষ্টান্তস্বরূপ বলা যায় পৃথিবীর কোনো অংশে হয়তো বা এখনও প্রস্তর যুগের মানুষেরা বসবাস করছে এখনও হয়তো এমন কোনো গোষ্ঠী বা গোত্র আছে যারা আমাদের যুগ থেকে হাজার বছর পিছনে পড়ে আছে যদিও আমরা এবং তারা একই সময়কালের মানুষ একটা ব্যাপারে আমরা সবাই একমত হব বলে আমি নিশ্চিত অস্ট্রেলিয়ার অধিবাসীদের উপরে অথবা কঙ্গোর পিগমিদের উপরে আধুনিক রাষ্ট্রনীতির আদর্শগুলোকে চাপিয়ে দেওয়াটা নিতান্তই বোকামির কাজ হবে তিন ইসলাম এমন এক ধর্ম যা মানব প্রকৃতির সঙ্গে খাপ খায় এবং মানবিক যাবতীয় প্রয়োজন পূরণ করে এর কোনো শিক্ষারই পরিবর্তন আবশ্যক হয় না যদি না মানব প্রকৃতিতে কোনো মৌলিক পরিবর্তন সাধিত হয় যে বিষয়টার সম্ভাবনা আমরা সরাসরি নাকচ করে দিতে পারি ধন্যবাদ জনাব আবদুল্লাহ সাহেব আমি ইকরামুল ইসলাম সাহেবের কাছে আরেকবার একটু যেতে চাই উনি কি লাইনে ইকরামুল ইসলাম সাহেব আপনি কি লাইনে আছেন জি জি আমি লাইনে আছি আমরা জানি যে ইসলাম একটি সার্বজনীন ধর্ম এবং আমাদের এটা আমরা যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা আমাদের ধর্মকে সুন্দর বলবো এটাই স্বাভাবিক তাই তো কিন্তু আমরা যে দেশে বাস করি আমরা যে দেশ থেকে এই অনুষ্ঠানটা প্রচার করছি এটা হচ্ছে একটি এই মাল্টিকালচারাল দেশ এই দেশে সবাই সমানভাবে অধিকার আমরা ভোগ করি ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম এবং বিভিন্ন ধর্মের লোক এখানে বাস করি আমাদের ভালোই লাগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম নিয়ে আন্তধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করি আমাকে যদি আপনি সহজ একটি প্রশ্ন আমাদের শ্রোতাদের জন্য একটু বুঝিয়ে বলেন যে আমরা বলি যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলে শান্তি পাবো আমি যদি আল্লাহ না করুক একজন খ্রিশ্চিয়ান হতাম আপনি আমাকে ইসলামের ইসলামটা কি করে বোঝাতেন খুব সহজ প্রশ্ন খুব সহজভাবে যদি একটু বলে দেন আমাদেরকে ইসলাম শান্তি ধর্ম কেন বলি এটা আমি আমার মাকে তো সুন্দর বলবই আমি যেহেতু ইসলামের লোক আমি তো ইসলামকে সুন্দর বলবই কিন্তু বাইরের মানুষ হিসেবে আপনি কিভাবে মনে করবেন যে এটা ইসলাম একটা শান্তি ধর্ম এবং আমি এই ব্যাপারে আমাদের স্টুডিওতে আছেন আবদুল্লাহ সাহেব ওনাকেও সঙ্গে নিতে চাই যে আপনি যদি মনে করেন যে কোনো জিনিস কোনো কথা আপনি ইনপুট দিতে চান এখানে তাহলে আপনি আপনার মতামত এখানে ব্যক্ত করতে পারেন তবে প্রশ্নটা মূলত আমি রাখছি জনাব ইকরামুল ইসলাম সাহেবের কাছে ইসলাম শান্তির ধর্ম কিন্তু কেন মানে অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমি ইসলাম কেন ধর্ম গ্রহণ ইসলাম ধর্ম কেন গ্রহণ করব আমি কেন আহমতি হব ওটা অবশ্য একটা আলাদা আচ্ছা, প্রশ্ন আচ্ছা। আমি সার্বিকভাবে ইসলামের কথা বলতে চাচ্ছি রসুল্লাহ পাক সাল্লাহ ইসলামের মাধ্যমে যে ইসলাম পৃথিবীতে এসছে জি জি জি জি জি ধন্যবাদ আপনাকে আসলে ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম এই ধর্ম এর নাম এর নামের ভিতরে এর অর্থ লুকায়িত আছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা নিজেকে সমর্পিত করা আর ইসলামের মাঝে যে এসে যায় সে শান্তির আধারের মধ্যে আশ্রয় নেয় তো এখান থেকে আমাদের উপলব্ধি করতে হবে যে যে নিবাসের নাম যে আবাসের নামই শান্তি যে স্থানটার নামই শান্তি যার নামই শান্তি সেখান থেকে অশান্তি কল্পনা করা যায় না তবে যেভাবে আমি আপনার একটু পূর্বে আমি আমার প্রশ্নের যে একটি প্রশ্নের যে উত্তর দিয়েছিলাম যেখানে বলা হয়েছে যে বিভিন্ন ধর্মের ভিতরে যে প্রক্ষেপণ হয়েছে বা সংযোজন বিয়োজন হয়েছে একইভাবে ইসলাম ধর্ম আজ থেকে প্রায় পনেরোশো বছর অতিবাহিত হয়ে গেছে ইসলাম ধর্ম প্রবর্তিত হয়েছে তো এই জন্য ইসলামের যে প্রকৃত রূপ সেই প্রকৃত রূপ থেকেও কিছুটা মানে তার অনুসারীরা এই ধর্মের অনুসারীরা পরিবর্তন করে ফেলেছে যদি আমরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের জীবনী দেখি বা সাহাবিদের যে যুগের কথা যদি আমরা বিবেচনা করি তখনকার অবস্থা যদি আমরা দেখতে পাই তখন দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাম যখন মদিনাতে তার যে রাজত্ব তার যে সরকার ব্যবস্থা তিনি পরিচালনা করেছিলেন তার সরকার ব্যবস্থাপনায় ইহুদি বলেন খ্রিস্টান বলেন সবাই সমান অধিকার পেত আমরা দেখতে পাই যে মদিনা সনদ যেখানে রচনা করা হয়েছে সেখানে সকলের অধিকার সমান দেওয়া হয়েছে এবং সেখানে শান্তি নিশ্চিত করা হয়েছে সেটা এখন পর্যন্ত যে কোনো ধর্ম বিশারদ সে যত ইসলাম বিদ্বেষী হোক না কেন যারা মদিনা সনদ নিয়ে গবেষণা করেছেন তারা এটা দেখেছেন এবং পবিত্র কোরআনের যে প্রকৃত শিক্ষা সেই শিক্ষার দিকে যদি কেউ নিষ্ঠার সাথে কেউ মানে আন্তরিকতার সাথে এবং কোনো প্রকার বিদ্বেষ না নিয়ে যদি সে সে চিন্তা করে তাহলে অবশ্যই সে দেখতে পাবে যে এটা এমন একটি ধর্ম যে ধর্ম সকল মানুষকে সমান অধিকার দেয় সকল মানুষকে শান্তির বার্তা দেয় এখানে কোনো হানাহানি মারামারির কোনো সুযোগ দেয় না বরং বলা হয় যে তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য এরকম শিক্ষা দেওয়া হয় তো এই যে শিক্ষা এই শিক্ষা সর্বজনীন শিক্ষা ইসলামে দিয়ে থাকে তো এটাই এটাই হচ্ছে ইসলামের এটাই হচ্ছে অনন্য বৈশিষ্ট্য তো মলান সাহেব আপনারা তো টিচার ধর্মীয় শিক্ষক আমি তো ধর্মজগতের ব্যাপারে আমি আমার জ্ঞান ততটা ঋদ্ধ নয় তবুও আমার কাছে একটা আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা সাধারণ মানুষের জন্যেই তাদের কাছে আমাদের ইসলামের বাণী পৌঁছানোর আহমদিয়াতের বাণী পৌঁছানোর জন্য আমরা এই সামান্য চেষ্টাটুকু নগণ্য প্রচেষ্টাটুকু করে থাকি সেজন্য আমার কাছে যেটা মনে হয় দর্শন পড়ার পর বা ধর্ম পড়ার পর যতটুকু বা পিতৃপ্রদত্তভাবে মাতৃপ্রদত্তভাবে পেয়েছি যে ইসলামের সবচেয়ে বড় অনন্য বৈশিষ্ট্য সম্ভবত এটা এই বইয়ের মধ্যে আছে যে ইসলাম বলে কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন আজুবিল্লাহমিনা শেতান জিম লা ইকরাহাফি দিন ধর্মের ব্যাপারে কোনো ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই আমি জানি না অন্য ধর্মের ব্যাপারে তুলনামূলক ধর্মের আলোচনা আমি যেতে চাচ্ছি না কিন্তু আমি তো আমার সৌন্দর্যটা বলতে কৃপণতা কেন করব। আমার সৌন্দর্যটা হচ্ছে আমার ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলাম বলে তুমি আমাকে মানো বা না মানো সেটা অ্যাবসলিটলি তোমার উপরে হ্যাঁ পরকাল বলতে আমরা বিশ্বাস করি মুসলমানরা যে হাসরের দিনে আমাদের বিচার হবে আমরা এক আল্লাহকে মানি এক আল্লাহর উপাসনা করি আল্লাহ ছাড়া কোনো মামুদ নাই আবার সুরা কাফির যে আল্লাহ বলেছেন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার যেটা আপনি হ্যাঁ দিন হুকুম আলিয়া হ্যাঁ, দিন হ্যাঁ এই যে এই যে এই যে বৈশিষ্ট্যগুলো এবং এই কোরআনের এই বৈশিষ্ট্যগুলাকে যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তার জীবদ্দশায় তার শূন্যতে মাধ্যমে করিয়ে দিয়ে করে দিয়ে দেখিয়ে গিয়েছেন আমাদেরকে এবং চোদ্দশো বছর পর আমরা আবার সেই ধর্মটাকেই সেই সে গোড়ার ধর্মটাকেই আমরা পুনর্জাগরুক হিসেবে মানে, জীবন্ত হিসেবে পেয়েছি হজরত ইমা প্রতিষ্ঠিত মসিহে মাহদ ইমাম মাহাদিল ইসলাম আগমনের মাধ্যমে আমরা যে কি শান্তিতে আছি আহমদিয়া মুসলিম জামাতের মধ্যে হজরত ইমাম ইসলামকে মেনে এটা তো আমরা কাউকে কলিজা খুলে দিলেও মানে বিশ্বাস ইয়া করাতে পারবো না যদি কেউ বলে না যে honey is sweet when it is tested honey honey is sweet when it is tested it has to be tested যদি কেউ বাইরের থেকে এসে আহমদিয়াত গ্রহণ করে এবং তারা বুঝবে যে কি শান্তির মধ্যে আমরা আছি আমি আর আমার কথা বাড়াবো না আমি পরবর্তী প্রশ্ন নিয়ে আসব জনাব আবদুল্লাহ সাহেবের কাছে কিন্তু তার আগে শ্রোতা মণ্ডলী নিঃসন্দেহে আপনারা হয়তো এখন একটু হাঁপিয়ে উঠেছেন আমরা আপনাদের জন্য একটা ছোট্ট ব্রেকের ব্যবস্থা করছি তার আগে একটু জানিয়ে দেই যে আমাদের এই অনুষ্ঠান আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন এফ এম রেডিও ব্যান্ড একশো পয়েন্ট সাতে এবং আমাদেরকে যদি আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে কোনো প্রশ্ন করতে চান সরাসরি প্রশ্ন করতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে কতটুকু উত্তর ভালো করে আপনার তৃপ্তিমতো দিতে পারবো তা যাই না কিন্তু আমরা চেষ্টা করব আমাদের আপনার ইনশাল্লাহ আমাদেরকে ফোন করতে চাইলে four one six four one zero six five two two এবং one eight zero zero four one zero six five two two আসুন না আমরা একটু ব্রেক নিয়ে আসি সবাই একটু আরমোড়া ভেঙে আসি থাকবেন আমাদের সাথে উত্তর ভালো করে আপনার তৃপ্তি মতো দিতে পারবো তা যাই না কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের আপনার ইনশাল্লাহ আমাদেরকে ফোন করতে চাইলে four one six four one zero six five এবং one eight zero zero four one zero six five two two আসুন না আমরা একটু নিয়ে প্রাণ মাতানো সৌরভেতার বিশ্ববাসী মেতেছে কাদিয়ানের ফুল বাগিচায় একটি গোলাপ ফুটেছে পদ্ম জবা জুই শেফালি এসবেরই কথা বলি পদ্ম জবা জুই শেফালি এসবেরই কথা বলি বেলবকুলার অপরাজিতা তার কাছে হার মেনেছে কাদিয়ানের ফুল বাগিচায় একটি গোলাপ ফুটেছে আর যত ফুল বিশ্বে আছে তার জ্যোতির তেজে শুকিয়ে গেছে আর যত ফুল বিশ্বে আছে তার জ্যোতির তেজে শুকিয়ে গেছে গন্ধরাজ কামিনী হেনা অকালে সব ঝরেছে কাদিয়ানের ফুল চায় একটি গোলাপ ফুটেছে কবরি টগর মল্লিকায়ার কত ফুল যায় না লেখা কবরি টগর মল্লিকায়ার কত ফুল যায় না লেখা কেউ টেকে না তার সাথে যে ফুটতে গিয়ে শুকিয়ে গেছে ফুলের নাম হলো শ্রোতামণ্ডলী আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকে ইসলামের সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাওয়া আমাদের এই স্বল্প জ্ঞানে আমরা যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে চেষ্টা করব আমাদের মূল আলোচক আরও অনেকে ছিলেন যাদের হঠাৎ করে কোনো ধর্মীয় কাজের ব্যস্ততার কারণে আমরা তাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি এবং এক একজনের সাথে আমরা টেলিফোনের জটিলতার জন্যে আমরা যোগাযোগ করতে পারিনি কিন্তু অসুবিধা নেই আমরা আমাদের আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো বলে আশা করি আমরা ইসলামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি ইসলামের সৌন্দর্য এই যুগে আমাদের এটা আমাদের অবশ্যই ডেফিনেটলি এটা আমাদের মত যে হজরত প্রতিষ্ঠিত ইমাম মেহেদি আলাহ ওয়াসাল্লাম যার জন্যে অ আহমদি ভাইরা এখনও অপেক্ষা করছেন আর আমরা বিশ্বাস করি যে প্রতিষ্ঠিত হজরত ইমাম মেহেদি মসিউ মাউদ আল্লাহ সাল্লাতাম এসে গেছেন তার পঞ্চম খলিফা এখন বর্তমান এবং আমরা সেই জামাতের সৌভাগ্যবান ব্যক্তি আমাদের এ যুগের প্রতিষ্ঠিত মসি মাউদ এবং ইমাম মেহদুল ইসলাম ইসলামের সৌন্দর্যের ব্যাপারে কি বলেছেন এবং পবিত্র কোরআনের ব্যাপারে কি বলেছেন এটা যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি এবং তাহলে বুঝবো যে ইসলামের সৌন্দর্য গন্ধটা আমরা ওখান থেকে স্মেলটা পেতে পারি আমি একটু পড়ে শোনাচ্ছি তার ওনার একটা লেখা থেকে যে খোদা আমাদের সকল প্রচেষ্টার মূল স্তম্ভ আমরা কিন্তু সবাই খোদাকে মানি সব ধর্মই বলে যে ভগবান আছে ঈশ্বর আছে কেউ ঈশ্বর পুত্র বলে কেউ এগুলো অনেকই আছে বাট আমরা সবাই জানি যে ইসলামে এক খোদা লাশারিক খোদা ওয়াহেদ খোদা যার কোনো যিনি ছাড়া আর কোনো উপাস্য আমাদের মানব জাতির মধ্যে নাই আমি হজরত ইমামেদ ইসলামের লেখনী থেকে কোরআন শরীফের ইয়ের ব্যাপারে একটু পড়ছি তোমরা যদি খোদার নিকট আত্মসমর্পণ করো তবে নিশ্চয় জেনো যে যে খোদা তিনি তোমাদেরই তোমরা নিদ্রাভিভূত থাকবে এবং খোদা তোমাদের জন্য জাগ্রত থাকবেন তোমরা শত্রু হতে সম্পূর্ণ অজ্ঞ থাকবে কিন্তু খোদা তার উপর দৃষ্টি রাখবেন এবং তার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিবেন তোমরা এখনও অবগত নহ যে তোমাদের খোদা কত শক্তিশালী যদি তোমরা অবগত থাকতে তবে দিনেকের তরেও এ সংসারের জন্য চিহ্নিত হতে না যে ব্যক্তির নিকট ধনের আকর রয়েছে সে কি কখনো একটি পয়সা নষ্ট হলে জন্যে বিলাপ বা চিৎকার করে মরে সুতরাং তোমরা যদি এই ধন ধন ভাণ্ডার সম্বন্ধে জ্ঞাত থাকতে যে খোদা তোমাদের প্রত্যেক প্রয়োজনের সময় কাজে আসবেন তবে সংসারের জন্যে তোমরা এরূপ আত্মহারা হতে না খোদা এক প্রিয় সম্পদ তোমরা তার সমাদর করো প্রত্যেক পদে পদে তিনিই তোমাদের সহায়ক তিনি ব্যতিরেকে তোমরা কোনো কিছুই নহ এবং তোমাদের পার্থিব উপকরণ এবং প্রচেষ্টা কিছুই নহে অন্যান্য জাতির অনুকরণ করো না যারা সম্পূর্ণরূপে পার্থিব উপকরণের উপর নির্ভরশীল এবং সর্প যেরূপ মৃত্তিকা ভক্ষণ করে তারাও তদ্রূপ হেয় পার্থিব উপকরণের মৃত্তিকা ভক্ষণ করছে শকুন ও কুকুর যেরূপ সব ভক্ষণ করতে ব্যস্ত তারাও তদ্রূপ সব ভক্ষণে ব্যস্ত তারা ক্ষুধা হতে অনেক দূরে সরে পড়েছে তারা মানবের পূজা করছে শুকর ভক্ষণ করেছে জলবৎ সুরাপান করেছে ও অত্যধিক পরিমাণে পার্থিব সম্পদে সম্মোহিত হওয়ায় এবং খোদার নিকট হতে শক্তি প্রার্থনা না করায় তাদের আধ্যাত্মিক মৃত্যু ঘটেছে আধ্যাত্মিকতা তাদের হৃদয় মন্দিরকে এমনভাবে পরিত্যাগ করেছে যেমন কপতিহার পুরাতন নীরকে পরিত্যাগ করে থাকে এবং সংসার পূজার রোগ তাদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে অতএব তোমরা উক্ত কুষ্ঠ ব্যাধি ব্যাধিকে ভয় করো আমি তোমাদেরকে সীমার ভিতরে থেকে উপকরণ বা উপায় অবলম্বন করতে নিষেধ করছি না কিন্তু যে খাদ্য উপকরণ প্রদান করেছেন তাকে ভুলে অন্যান্য জাতির অনুকরণে শুধু পার্থিব উপকরণের উপর সম্পূর্ণ নির্ভর করতে আমি তোমাদিগকে নিষেধ করছি তোমাদের যদি চক্ষু থাকে তবে দেখতে পাবে যে একমাত্র খোদা ভিন্ন অবশিষ্ট সকল কিছুই তুচ্ছ তার অনুমতি ব্যতি রেখে হস্তকে না প্রসারিত করতে পারো তোমরা না গুটাতে পারো কোনো আধ্যাত্মিক মৃত ব্যক্তি ইহা শুনে হয়তো বিদ্রুপ করবে কিন্তু হায় তার পক্ষে বিদ্রুপ করা অপেক্ষা মৃত্যুই শ্রেয় ছিল খোদা ভীরুতা ধর্মের প্রধান একটি অঙ্গ এই জন্যে খোদাকেই যদি না মানলাম খোদার ব্যাপারে আমার ভালোবাসা তাকোয়াই যদি না থাকলো সেই ধর্মের মূল্য কী এই জন্যে এই যে পড়লাম আজকে বিষয়টিকে অপ্রাসঙ্গিক কেউ মনে করবেন না আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সমস্ত ধর্মের গোড়ার কথা আল্লাহ এবং আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহর জন্যেই আমাদের ধর্ম পালন এবং আমরা যদি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভালোবাসি যে কথাটা আমাদের জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইমাম মাহদুল্লাহ সাল্লাতুয়াসাল্লাম বলে গেছেন এত সুস্পষ্টভাবে তাহলেই তো আমরা ধর্মের মধ্যে থাকতে পারবো আর যখন আমরা সবাই ধার্মিক হব তখনই তো আমাদের ইসলামের বাগানের প্রত্যেকটি পুষ্প প্রস্ফুটিত হয়ে উঠবে আর আমাদের ইসলামের সৌরভটা চারিদিকে মৌমৌ করবে গন্ধে এজন্যেই আমরা সেই খোদার কথাটাই বললাম সেই ধর্মের কথাটাই বললাম এটাই তো ইসলামের একটা বড় সৌন্দর্য যে আমরা এক আল্লাহর উপাসনা করি আমি ডিজে একটু বেশি কথা বলি মনে হয় আজকে বলছি তো আমি আবার আবদুল্লাহ সাহেবের কাছে যাচ্ছি আবদুল্লাহ সাহেব আপনাদের সম্মুখে ইসলামের সৌন্দর্যের ব্যাপারে আরও কিছু কথা বলবেন জনাব আবদুল্লাহ মুহাম্মদ সাহেব আসসালামু আলাইকুম আচ্ছা মোহাম্মদ সাহেব আপনার কথা শুনলাম এই বিষয়ে একটি একটা সুন্দর জিনিস আছে যেটা আমাদের কাছে ইসলামের জন্যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটা হলো কোরআন শরীফ ইসলাম শুধু তার সার্বজনীন চরিত্রে চরিত্রের দাবি করে না বরং এই দাবিও করে যেটা চিরন্তন এবং সে তার এই সব দাবি পূরণের পূর্ব শর্তগুলি পূরণ করতে করতে তৎপর যেমন কোনো একটি বাণী বা পয়গাম তখনই চিরন্তন হতে পারে যখন তা প্রতিটি ক্ষেত্রেই সম্পূর্ণ ও যথার্থ বলে পরিগণিত হয় এবং তার মধ্যে নিহিত নিহিত আধেয় বিষয় বিষয় বিষয় বিষয়াবলী সম্পর্কে নিশ্চয়তা দেয় অল্প কথায় সেই সব বাণীর বা ধর্মের অবতীর্ণ গ্রন্থগুলিতে ওই ঐশী নিশ্চয়তা থাকতে হবে যে সেগুলি মানুষের দ্বারা পরিবর্তিত হবে না প্রক্ষেপিত হবে না কোরআনের শিক্ষার ব্যাপারে আমরা বলতে পারি যে সর্বশক্তিমান আল্লাহ তালা কোরআনের মধ্যে সেই দাবি করেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করিলাম এবং তোমাদের ওপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন রূপে মনোনীত করিলাম পাঁচ চার কোরআনের হেফাজত সম্বন্ধে যেরকমভাবে আমাদের আমরা জানি <coughs> কোনো শিক্ষার মধ্যে চিরন্তন হওয়ার জন্য শুধুমাত্র এতটুকু যথেষ্ট নয় যে তা কেবল সম্পূর্ণ ও যথার্থ হবে বরং সেই সেই সঙ্গে এই নিশ্চয়তা থাকতে হবে যে তার মূল মূল রূপ চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে কোরআন এই মৌলিক ও অপরিহার্য শর্তটি যথার্থরূপেই পূরণ করে এবং সেই এক খোদা যিনি কোরআন অবতীর্ণ করেছেন তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন নিশ্চয়ই আমি নাজেল করেছি এই গ্রন্থ এবং নিশ্চয়ই আমরাই ইহার হেফাজতকারী ধন্যবাদ জনাব আবদুল্লাহ সাহেব আপনি চমৎকার কথা বলেছেন আমরা আমাদের বিষয় শ্রোতাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে রেডিও এফ এম ব্যান্ড একশো সাত একশো পয়েন্ট সাতে এবং আমাদেরকে যদি কেউ ফোন করে প্রশ্ন করতে চান তাহলে আমাদের ফোন নাম্বার হচ্ছে four one six four one zero six five two two এবং one eight zero zero four one zero six five two two শ্রোতামণ্ডলী আমাদের আজকের বিষয়টি হচ্ছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা ইসলামের অসংখ্য স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সাধারণত অন্য অন্য ধর্মের মধ্যে পাওয়া যায় না এটা আমার কথা নয় এটা জ্ঞানী গুণীদের কথা ধর্ম দর্শন যারা ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করেন তাদের কথা আসলে আমরা কেন এই বিষয়টি আজকে বেছে নিয়েছি এটা আমাদের শ্রোতাদের জন্য বলছি আমাদের কষ্ট লাগে আমরা যখন নর্থ আমেরিকায় আমরা থাকি আমরা যখন দেখি যে ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীরা কেমন যেন একটু অন্য চোখে দেখে মানে ভাবটা এরকম যে আমরা বুঝি আল্লাহ মাফ করুক নাওজুবিল্লা আমরা হয়তো মানে জোর জবরদস্তিকারী সন্ত্রাসী এরকম একটা দুর্নাম বা একটা ব্যাড স্মেল আমাদের গায়ে এসে গেছে আমাদের উদ্দেশ্য একটাই আমাদের এই রেডিও অনুষ্ঠানটার উদ্দেশ্য একটা যে আমরা এই রেডিও অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে বাংলাদেশের বা নর্থ আমেরিকায় এবং পৃথিবীর বিভিন্ন যে যে স্থানে যেখানে আছেন বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে এই মেসেজটুকুই পৌঁছাতে চাই যে ইসলাম একটি শান্তির ধর্ম আমরা যারা আহমদি আমাদের কাজ এইটুকুই যে চোদ্দোশো বছর পর ইসলামের মরিচা পড়ে যাওয়া সেই সুন্দর দেহ বল্লভখানি আবার মানুষের কাছে তুলে ধরা সেই সুন্দর মোহমুগ্ধময় যেই ইসলামের কথা শুনলে মানুষের মন প্রশান্ত হয়ে যায় সেই ইসলামের কথা মানুষের কাছে তুলে ধরা খাঁটি ইসলামকে মানুষের কাছে পৌঁছানো তো আমরা ছোট্ট একটু কথা আমি আগে বলেছিলাম তো আমি এখন আমার ভাষায় না বলে যদি এই কথাটা ইসলামেরই একজন অত্যন্ত সেবক এবং আমাদের প্রাণপ্রিয় মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সেবক এবং দাস এবং আনুগত্যকারী এই এবং তারই প্রতিশ্রুত তারই তারই ভবিষ্যৎবাণী অনুযায়ী আগত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাহ সাল্লাতামের একটি কথা ইসলামের সৌন্দর্যের ব্যাপারে আপনাদেরকে পড়ে শোনাই আপনারা দেখবেন মুগ্ধ হয়ে যাবেন আমি তার ভাষায় পড়ে শোনাচ্ছি তিনি বলছেন লা ইকরাহাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই অতপর মসিবনে মরিয়াম মরিয়ম আলাহ ইসলামকে বল প্রয়োগের অধিকার কেমন করে দেয়া হবে সমস্ত কোরআন পুনঃ পুনঃ বলেছে যে যে ধর্মে বল প্রয়োগ নেই এবং স্পষ্ট বলছে যে আহজরত সাল্লাহ আলাইসাল্লামের সময় যে সকল যুদ্ধ হয়েছিল তা বল প্রয়োগে ধর্মপ্রচারের উদ্দেশ্যে করা হয়নি আবার পড়ছি যে সমস্ত যুদ্ধ হয়েছিল রসুল পাক সময় তা বল প্রয়োগে ধর্মপ্রচারের উদ্দেশ্যে করা হয়নি বরং তা ছিল এক শাস্তিস্বরূপ অর্থাৎ সে সকল লোককে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ছিল যারা এক বৃহৎ সংখ্যক মুসলমানকে নির্দোষ মুসলমানকে হত্যা করেছিল অনেককে দেশ হতে বিতাড়িত করেছিল এবং তাদের প্রতি অতি কঠোর উৎপীড়ন করেছিল যেমন আল্লাহ তালা বলেছেন কোরআন শরীফে আমি উজিন আলিল্লাজিনা ইউকাতালুনা বে আন্নাহুম জুলেমু ওয়া ইন্না আল্লাহ আলা নসরিহিম লাকাদির যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে আত্মরক্ষার্থে যুদ্ধ করার অনুমতি দেয়া হলো কারণ তাদের উপর জুলুম করা হচ্ছে এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে পূর্ণ ক্ষমতাবান আত্মরক্ষামূলক নাম্বার টু আত্মরক্ষা রক্ষামূলক অর্থাৎ যে সকল লোক ইসলামের অস্তিত্ব লোপ করার জন্য অগ্রসর হচ্ছিল অথবা স্বদেশে ইসলাম প্রচারে বল প্রয়োগে বাধা প্রদান করছিল তাদের সঙ্গে ব্যক্তিগত অধিকার রক্ষার্থে অথবা নাম্বার তিন দেশের স্বাধীনতা প্রতিষ্ঠার্থে যুদ্ধ করা হয়েছিল এ তিনটি কারণ ব্যতীত আ হজরত সাল্লাহ আলাইসাল্লাম এবং তার পবিত্র খলিফাগণ আল্লাহ তালাহ কোনো যুদ্ধ করেন নাই বরং ইসলাম অন্য অন্য জাতির অত্যাচার এত সহ্য করেছে এত সহ্য করেছে যে অপর কোনো জাতির ইতিহাসে ইহার দৃষ্টান্ত পাওয়া যায় না এমত অবস্থায় সেই ঈসা বসি ও মাহদি সাহেব কেমন হবেন যিনি এসেই লোকদেরকে হত্যা করতে আরম্ভ করবেন এটা হচ্ছে ইসলামের ইসলামের সৌন্দর্য আমাদের বিরুদ্ধে বলা হয় যে আমরা জেহাদে বিশ্বাস করি না সেটার ব্যাখ্যা দিতে গিয়ে উনি মুসলিম ইসলাম বলেছেন যে তো এখন তো আর তরবারির যুদ্ধ না রসুল বাক্সা ইসলামের উপর দোষ আরোপণ করা হয় যে যুদ্ধ করেছিল এত তো উনি এটাই বলেছেন যে কি কারণে তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন আল্লাহর হুকুমে এবং মুসলমানদের আত্মরক্ষার জন্যে এটাই এগুলো কি ইসলামের সৌন্দর্য না এই চমৎকার ইসলামের সৌন্দর্য তো আমার আমার কাছে একটি কথা আছে যেটা আমি বলতে ভয় পাই কিন্তু আলোচনা প্রসঙ্গে বলা যায় আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা কালকে আমি এক ভদ্রলোক ক্রিশ্চিয়ান ভদ্রলোকের কাছে আমার চাকরির আমার পেশাগত কারণে গিয়েছিলাম দেখা হয়েছিল আমি ওনাকে বললাম যে উনি আমাকে বললেন গুড ফ্রাইডে আমি বললাম গুড ফ্রাইডে তারপর আমার একটু কিউরিসিটি হলো আমি চলে আসার সময় জিজ্ঞেস করলাম আচ্ছা হোয়াট ইজ গুড ফ্রাইডে তো উনি বললেন Good Friday is the death anniversary of Hazrat uh, Jesus. আমি ও আচ্ছা জেসাস হজরত ইসা আল ইসলামের মৃত্যু দিবস বলে হ্যাঁ বললাম তাহলে এটা গুড ফ্রাইডে কী করে হয় এটা তো ব্যাড ফ্রাইডে হওয়ার কথা তো আমি খুব ইনোসেন্টলি প্রশ্ন করলাম তিনি বললেন যে আজকের দিনে জেসাস আমাদের পৃথিবীর সমস্ত মানুষের পাপকে তার কাঁধে নিয়ে চলে গিয়েছে এই জন্যে আজকে আমরা এটাকে গুড ফ্রাইডে হিসেবে পালন করি আমি একটু অবাক হলাম আমি শ্রদ্ধা নিয়ে বলছি ওই ধর্মের প্রতি ডেফিনেটলি ইসলাম আমাকে সব ধর্মের প্রতি শ্রদ্ধা শিখিয়েছে তাই উনি অত্যন্ত শ্রদ্ধা নিয়ে বলছি আমি তখন তাকে বললাম যে okay fine thank you good Friday bye এভাবে বলে চলে আসলাম কিন্তু আমি সারাদিন এটা নিয়ে ভেবেছি যে গুড ফ্রাইডে যদি এটা হয় যে ইসাল ইসলাম আমার সমস্ত পাপ নিয়ে চলে গেলেন তো ঠিক আছে এটা তাদের ধর্মবিশ্বাস কিন্তু পাশাপাশি যদি আপনি এক ইসলামের সৌন্দর্যটা তুলনা করেন যে আমরা আল্লাহর কাছে যা চা আমরা আমাদের কিছু চাইতে হইলে আমরা জীবন্ত খোদার কাছে চাই আমার আমার পাপ এবং পুণ্যের বিচার আমার জন্য আল্লাহ তালা করবেন আমি পাপ করলে আল্লাহ তালা গুণা দিবেন শাস্তি দিবেন আমি পুণ্য করলে আল্লাহ তালা পুরস্কার দিবেন যেমন বাহ্যত জগতে আমরা দেখতে পাই কোনো খেলাধুলায় বা কোনো কিছুতে যখন হেরে যায় সে তাকে পুরস্কার দেওয়া হয় না যে জিতে তাকে পুরস্কার দেওয়া হয় এটা যে ইনস্টিংক্ট আমি বলতে চাচ্ছি সহজাত বা নেচারাল বা প্রকৃতিগত প্রকৃতি শিক্ষা দেয় যে যেটা ভালো তাকে পুরস্কার পুরস্কৃত করা হয় অর্থাৎ সেই জীবন্ত খোদার মধ্যে ইসলাম বিশ্বাস করে ইসলামের বিশ্বাসটা জীবন্ত খোদার উপর তুমি যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন তুমি যদি অন্যায় করো আল্লাহ তোমার জন্য শাস্তি অবধারিত রেখেছেন ইহকালেও কখনো দেন পরকালেও কখনো দেন এটাই তো ইসলামের সৌন্দর্য ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য যেটা হজরত খলিফাতুল মাসিয়ার রাবে রহমল্লাহ তালা বলে গেছেন সেই অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ ক্যানবারার লেকচারে উনিশশো দশকে যে ইসলাম ধর্মের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো যে ইসলাম কখনো এই ধরনের এই ধারণা কোনোরূপেই অনুমোদন করে না বা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে যে সত্য কোনো বিশেষ ধর্মের নয় সত্য কোনো গোত্রের কোনো গোত্রের কোনো বিশেষ গোত্রের নয় বা কোনো জাতির একচেটিয়া ব্যাপার না কোনো জাতির একচেটিয়া অধিকার না এটা বলে গেছেন খলিফাতুল মসিয়ার রাবি রহমল্লাহ তাল্লাহ উনি উনি একজন ধর্ম দর্শন নিয়ে বিশ্ব বিভিন্ন দর্শ ইয়ে নিয়ে পড়াশোনা করেছেন এবং লিখেছেন এবং ওনার একটা বই আছে রেশনালিটি কী যেন বইটার নাম আবদুল্লাহ সাহেব বলতে পারবেন খলিফা রাবের যে বইটার নাম তো ওটার মধ্যে উনি বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন আমরা সেটাই বলতে যাচ্ছি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যে উনি ওনার বক্তব্যে যত সুন্দর করে তুলে ধরেছেন ইসলামের বৈশিষ্ট্য এবং ইসলামের অনন্য বৈশিষ্ট্য সৌন্দর্য সেই মোহময়ী সৌন্দর্য সেই বিমুগ্ধ সৌন্দর্য সেই অপার সৌন্দর্য আমরা হয়তো আমাদের এই এক ঘন্টার রেডিও প্রোগ্রামে আপনাদের সামনে পুরোপুরি আমাদের জ্ঞানের অভাবে উপস্থাপন করতে পারছি না এবং সময়ের অভাবে কিন্তু আপনারা যদি কেউ পান এই বইটি নিশ্চয়ই পড়বেন যে ইসলামের অনন্য সাধারণ বৈশিষ্ট্যের বইটি বাংলায় ছাপা আছে আমাদের আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ এটা ছাপিয়েছে এটা পড়বেন শ্রুতিমণ্ড শ্রোতামণ্ডলী আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে ইসলামের সৌন্দর্যের ব্যাপারে আরও কিছু জিনিস আমি আপনাদের কাছে রেখে যেতে চাই আজকে আমার এই স্বল্প জ্ঞানের মাধ্যমে যে ইসলামের ইসলামে যারা দীক্ষিত হয়েছেন তারা যদি ইসলামকে সত্যিকারভাবে চর্চা করেন ইসলামকে সত্যিকারভাবে ধারণ বাহন এবং লালন করেন তাহলে দেখবেন যে শান্তিটা আপনি কিভাবে পান আপনার মনে বলে দেবে ইসলাম একটা শান্তির ধর্ম আমরা আজকে আমাদের আমরা আহমদি যারা তারা দাবি করি যে আমরা ইসলামের যে অপার সৌন্দর্য ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল ইসলাম যাকে ভর যার উপর কোরআন শরীফ নাজিল হয়েছে উনার উনার জীবনী পড়লেই তো আমরা দেখতে পাই যে কত সুন্দর ইসলাম উনি উনার বাল্য বয়সে ছিলেন আলামিন খেতাব পেয়েছেন উনাকে মক্কার মানুষ বিশ্বাস করত উনি যে কথা বলতে উনি রসুলবাকসাল্লাম সাল্লামের জীবনী নিয়ে তো আলোচনা করার আমার এখন যদিও সময় নেই কিন্তু যদি ইসলামের সৌন্দর্য দেখতে চান সবাই আপনারা জানেন যে ইসলামের জীবনী কী ছিল আর এ যুগে ইসলামকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামকে পরিপূর্ণরূপে অনুকরণ করে অনুসরণ করে দাসত্ব করে তার এই যুগে আমাদের সামনে যেই আদর্শ রেখে গেছেন হজরত ইমা মেহদি আল্লাহ সাল্লাতুয়াসাল্লাম তার কথা দেখলেও তার জীবনচরিত পড়লেও আমরা দেখতে পাবো যে ইসলাম কত শান্তির ধর্ম আমরা যারা ইসলামে মুসলমান সে আহমদি হোক আর অআহমদি হোক তিনি যখন হাত তুলে দোয়া করেন তখন তো নিশ্চয়ই ওনার মধ্যে একটা উনি শান্তি পান এই যে শান্তি এই শান্তিটা ঐশী শান্তি এই শান্তিটা অলৌকিক শান্তি এটা আল্লাহ প্রদত্ত শান্তি আল্লাহকে ডাকলে আপনি শান্তি পাবেন আল্লাহকে ডাকলে আপনার মনটা ভালো থাকবে ধর্মের বেড়াজালের মধ্যে ধর্মের আইন আইন শাসন আইন কানুন মেনে চললে আপনি আপনার জীবনকে পবিত্র রাখতে পারবেন দুনিয়ার কপট কপটতা দুনিয়ার কদর্য থেকে আপনি মুক্ত থাকতে পারবেন সব ধরনের নোংরামি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন যদি ইসলামের সৌন্দর্যকে নিজের মধ্যে পরিস্ফুত করতে পারেন এবং ইসলামের সৌন্দর্যকে যদি আমরা নিজেদের মধ্যে রূপ পরিপূর্ণভাবে ধারণ বাহন এবং লালন করতে পারি এবং পরিশেষে আমি এইটাই বলবো যে আমরা যারা বিদেশে থাকি তারা দেখি ইসলামের ব্যাপারে এই জন্যে আমরা আজকে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আমাদের শ্রোতামণ্ডলী যারা রয়েছেন তারা আমাদের এই উদ্দেশ্যকে বুঝবেন এবং আমরা যতটুকু আমাদের স্বল্প জ্ঞানে পেরেছি আপনাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার আমরা সেটা চেষ্টা করেছি এবং বাংলাদেশে আমাদের আমাদের শ্রোতারা এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী ভাই বোনেরা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা অবশ্যই বরাবরের মতো আশা করি আগামী শনিবার রাত টরন্টো সময় রাত দশটা এবং বাংলাদেশ সময় রবিবার সকাল দশ আটটায় আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের অনুষ্ঠানের ভালো মন্দ নিয়ে সমালোচনা করে পাঠাবেন আমাদের কাছে জানানোর ফোন করে জানানোর ঠিকানা four one six four one zero six five two two one eight zero zero four one zero six five two two আমাদের অনুষ্ঠান ইউটিউবে দেখতে পাবেন W W W dot voice of Islam Bangla dot com এবং শ্রোতামণ্ডলী ইসলামের বিজয়ের জন্য দোয়া করে আহমদিয়াতের বিজয়ের জন্য দোয়া করে পৃথিবীর প্রান্তে প্রান্তে যেন লা ইলাহা ইল্লাহু মুহাম্মদ রসুল্লাহ এই তৌহিদের বাণী আল্লাহর ভালোবাসার বাণী এবং আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন এই কথাটা